উম্মত যেখানে পাঁচশ তার বেশি হায়াত পেয়েছে সেখানে এখানে পঞ্চাশ ষাট সত্তর কোথায় পাঁচশো কোথায় পঞ্চাশ অপরদিকে এই উম্মতের আমলকে আল্লাহ রবুল আলমিন এত বেশি ফজিলাতপূর্ণ করেছেন যে তারা যদি একটু খেয়াল করে এবং সঠিকভাবে আমল করে তো খুব বেশি দরকার নেই দশ জমা যদি সে সহিভাবে আমল করে দশ জুমা এক বৎসরে তো বান্নটা জুমা দশ জুমা তো আল্লাহ রবুল আলমিন এই দশ জুমার দ্বারা পাঁচশো বছর হায়াত পেয়ে তারা যে নেকি অর্জন করেছে এই উম্মত দশ জুমায় তার থেকে বেশি নেকি অর্জন করতে পারে দেখেন আল্লাহ তালা কত রহম করেছে এই কষ্টের জগতে এই উন্মতকে আল্লাহ তারা দীর্ঘ মেয়াদি রাখতে চান নাই নিজের কাছে নিয়ে বেহেস্তের বাগানে রাখতে চেয়েছেন এই জন্য সময় শর্ট সময়ের মূল্য অনেক বেশি দিয়েছে এক জুমাতে আমরা আসছি এইখানে ছয়টা আমল করলে প্রত্যেক কদম রাখাতে দুই বছরের ইবাদত বার পাওয়া রাখাতে তো প্রত্যেকের বাসা থেকে এখানে আসতে দুইশো তিনশো কদম রাখতে তো দুইশো কদম রাখলে এইখানে সে এক জমায় তো চারশো বছরের সব হয়েছে কারোর বাড়ির থেকে জুমার মসজিদে দুইশো কদম রাখতে হয় তো চারশো বছর ইবাদত সব পাইতেছে এক টানা আগের উপর পাঁচশো বছর আয়াত পাইলেও পাঁচশো বছর এক টানা ইবাদত করে নাই দুনিয়াবি কাজ কাম জরুরাত তাদের ছিল কিন্তু এক আমল দিয়ে তবে একশো বছর চলে গেল কিচ্ছু কঠিন গোসল করা পায়ে হেঁটে আসা অপ্ত হওয়ার সাথে সাথে আসা ইমামের নিকটবর্তী বসা খুদ্া মনোযোগ সহকারে শোনা খুদ্ার মধ্যে অন্য কাজ না করা কথা বলা বা দান বাক্স চালানো কত কিছু করে না করা এই ছয়টা কাজ বিলকুল কঠিন না একদম আসা গোসল করা পায়ে হেঁটে আসা অক্ত সাথে সাথে আসা ইমামের নিকটবর্তী বসা খুদ্া মনোযোগ সহকারে শোনা খুদ্বার মধ্যে অন্য কাজ না করা কোটি এই ছয়টা কাজ যারা করতেছেন তারা প্রত্যেক কদমে প্রত্যেকবার পাওয়া রাখাতে আল্লাহ তালা দুই বছর ইবাদতের সব দান করতেছে এক বছর নকল নামাজ পড়ার সব এক বছর নবল রোজা রাখার স্থল এই হাদিস খানা সিয়াসের তাদের ছয়টা বিশুদ্ধতম কিতাব চারটা চার ছয়টা বিশুদ্ধতম হাদিসের কিতাব চারটাতে এই হাদিস চার চিন্তা করেন আল্লাহ তালা হায়াত ফট দিলে কি হবে লেখে কত বাড়াই দিচ্ছেন আবার জুমার দিন বিকালে রাখছেন দুরুদ আসর বার দূরস্বরী পড়ল আশি বার তো আল্লাহ তারা এক টানা আশি বছর ইবাদতের সব দিয়ে দিলেন ওখানে পাইলেন চারশো বছর এখানে আড়াইশো বছর মোটামুটি এক জমায় তো আপনি আগের সমান হয়ে গেলেন আমি তো দশ জমা বেশি করছি আল্লাহ তালা এই উম্মদকে এত ফজিলা দান করছেন আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওসিলা আমাদেরকে যে দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে সমস্ত মখলুকাত আল্লাহ তালা আমাদের সেবায় লাগাই দিচ্ছেন সমস্ত মখলুকাত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইখান থেকে আরাম করে এই হাওয়া হ্যাঁ পানি গাছপালা নদী নালা সব কিছু মানুষের সেবায় নিয়োজিত যেগুলোকে আমরা ক্ষতিকর মনে করি সাপ ক্ষতিকর মনে করি অমুকটা ক্ষতিকর মনে করি সেখানে আল্লাহ মানুষের জন্য অনেক কল্যাণ রাখতেন সাপে কেটে কটা মানুষ মারা যায় অতি নগণ্য অথচ এর দ্বারা যে ঔষধ তৈরি হয় সে ওষুধ খেয়ে কত হাজার রোগী সুস্থ হয় আর তারা মারা গেল তারা তো শহীদ হয়ে গেল তো চারজন শহীদ হয়ে গেল এটাও লাভ ও তো হায়ার শেষ তাহলে তো মরে নেই এলে তো সাবেক আসতে বললে আগেই মারা গেল তা তো না সে তো টাইম মতোই গেছে মাঝখানে শহীদ হয়ে গেল এটাও লাভ আবার এর বীজ দিয়ে ওষুধ তৈরি হতেছে কত মূল্যবান সাপের বীজ বিভিন্ন ওষুধে কাজে লাগে এবং ডাক্তারের বই দেখলে দেখা যায় কোনো কিছু বেকার না আর পোকা দিয়ে কি ওষুধ তৈরি হয়েছে যক্ষার জার্ম দিয়ে কি ওষুধ তৈরি হয়েছে আশ্চর্য তখন ওই আয়াতটা বুঝে আছে রব্বানা মা خلقت هذا হে আমাদের পরদিগার আপনি কোন কিছু বেকার সৃষ্টি করেন নাই যার মধ্যে আমাদের কল্যাণ নেই কিছু সৃষ্টি করেন নাই বা ফলাপ সাহাদা বা ফিলা সুভানাকা হে আল্লাহ আমরা আপনারই পবিত্রতা বয়ান করতেছি কেন বান্দা আল্লাহর পবিত্রতা এই জন্য বয়ান করে যদি আল্লাহ দয়া করে তাকেও পবিত্র করে দেবে আল্লাহ তো এই পবিত্র আল্লাহ তো এই পবিত্র এটা কইলে কি আল্লাহ পবিত্র হয়ে যাবে আল্লাহ তো আগেরটা আছে আপনি আমি কইলে কি নতুন করে কিছু হবে হবে না মাঝখান থেকে কি হবে আল্লাহ দেখবে যে এই লোকটা আমাকে এত হা নাকা হা নাকা করছিল চলো একে সমস্ত গোনার থেকে পবিত্র করে দিই দিনের মধ্যে যত রোগ আছে লোভ লালসা অহংকার হ্যাঁ পরশ্রী কাতরতা সব দূর করে দিই আমার সুভান আশা করছে আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তোমার কোনো আয়েব নেই আল্লাহ তোমার কোনো ত্রুটি নেই তার মানে কি আল্লাহ আমারও এখান থেকে কিছু অংশ দাও আমাকেও দশ ত্রুটি থেকে পাক করে দাও সুবহানাকা ফাকিনা আযাবান্নার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাদ লিখে দাও জাহান্নাম থেকে নাজাদ লিখে দাও নাজাদের ব্যবস্থা করে দাও কারণ তাকে কামিয়াবি বলা হয়েছে অন্য আয়াতে فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز এই আয়াতে বলা হয়েছে যে ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি লিখে দিলেন এবং তাকে জান্নাতে দাখিল করে দিলেন এ কামিয়াব হয়ে গেল এই একটাই কামিয়াব এর বাইরে আপনি যাই বলেন না কেন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে আরে সারা দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে গেছে কোনো কামিয়াবি নেই এর মধ্যে কোনো কামিয়াবি রাখা হয় নাই আরো মুসিবাদ সারা দুনিয়ার প্রেসিডেন্ট যদি কেউ হয় সারা দুনিয়ার মানুষ সম্পর্কে তার কাছে কৈফিয়াত চাওয়া হবে যে এই লোকগুলোর ইমান শিক্ষা করার কোরআন সহি করার নামাজ সহি করার কি ব্যবস্থা করেছিলে তুমি যে তাদের দায়িত্বে ছিলে কি ব্যবস্থা করেছিলে যারা প্রশাসনে আছে তাদের প্রত্যেককে আল্লাহ তালায় কৈফিয়াত যাবে প্রত্যেককে তোমার এলাকার জনগণকে ইমান শিখার কোরআন শিখার নামাজ শিখার হালাল হারাল শিখার কি ব্যবস্থা তুমি করেছিলে তাকে কৈফের দিতে হবে এখন যারা দায়িত্বে আছে এদের সতেরো আটানব্বই জন সম্ভবত জানেও না যে আমাকে এই বিষয়ে কৈফিয়ত দেওয়া হবে জানেও সে মনে করলো কিছু পুল বানাই দিলাম রাস্তা বানাই দিলাম এই তো আমাকে ভোট দিচ্ছিল আমি হাত আদায় করে দিলাম অথচ এটা জিজ্ঞাসা করা হবে না কয়টা ভুল তৈরি করছিল জিজ্ঞাসা করা হবে তোমার অধীনস্থ মুসলমানদেরকে কোরআন শিক্ষার কি ব্যবস্থা নিয়েছিল এখন তো কোরআন মেটানোর ব্যবস্থা না হয়েছে তোমার সিলেবাস দ্বারা শিক্ষার ব্যবস্থা না হয়েছে না ভবিষ্যৎ জেনারেশন না শিখতে পারে সেকুলার জাতি বানানো যায় এর ব্যবস্থা নেওয়া উচিত একদম উল্টা আল্লাহ হেফাজত করে সব আন্তর্জাতিক চক্রান্ত আমাদের কাঁধে চাপাই দেওয়া হয়েছে আল্লাহ যদি রক্ষা করে আল্লাহ জিসকো রাখে কোন উসকো চাক্ষে আল্লাহ জিসকো রাখে কোন উসকো চাক্ষে আল্লাহ যদি কোন জাতিকে হেফাজত করে তো ইহুদ আর কাফেররা যত ষড়যন্ত্র করুক তারা কামিয়াব হবে না ইনশাআল্লাহ তো বলতেছিলাম সারা দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে গেল তারুণের সমান কারণের সমান মালের মালিক হয়ে গেল কারণের কত মাল আজ পর্যন্ত বের করা যায়নি কারণের কত মাল ছিল এটা এখনো বের করা যায়নি এই জন্য যে কোরআনে কারিমে শুধু কারণের চাবির হিসাব দেওয়া হয়েছে আর কোন হিসাব নেই কোরআনে কারিমে শুধু তার চাবির হিসাব দেওয়া হয়েছে وإن مفاتحه لتنوء بالعصبة أولي القوة আল্লাহ বলতেছেন কারণের আলমারির চাবিগুলো বহন করতে একটা বড় জামাত চল্লিশ জনের আর এক রাওয়াতে সত্তর জনের একটা জামাত কারুনের আলমারির চাবিগুলো বহন করতে হিমশিম খাইত তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত তার আলমারির চাবিগুলো বহন করতে সে জামানাতে এত ছোট ছোট মানুষ ছিল না মানুষের সাইজ বড় ছিল শক্তিশালী রেখেছিল আমাদের আদি পিতা আদম আলাইসালাম ষাট হাত লম্বা ছিল ষাট হাতটা এখানে আগে দেখছি আমরা আবার জান্নাতে গেলে ওটা ফেরাই দেওয়া হবে মমিন যখন জান্নাতে যাবে তা আদম আলাইসালামের যে সুরত হ্যাঁ ওই ওইভাবে করে দেওয়া বয়স তেত্রিশ বছর থাকবে সব সময় তেত্রিশ বছর বয়স মহিলাদের ষোলো বছর হ্যাঁ তাহলে হাদিসের মধ্যে এই টাইপের লোকেরা সত্তরটা বাদ দিলাম কমটা ধরি চল্লিশ ধরি চল্লিশ জন লোক তার চাবি বহন করতে হিমশিম খাইছে তাহলে কয়টা চাবি হয় এটা চাবি বের করে অতগুলো আলমারি এখন এতগুলো আলমারিতে কি পরিমাণ সোনা দানা থাকে আলমারি বা ওই জামানা হয়তো লোহার সিন্ধুক হইতে পারে লোহার সিন্ধুক ধরে এর মধ্যে কি পরিমাণ স্বর্ণদান সোনা দানা ছিল কারণ আলমারির মধ্যে আর সিন্ধুকের মধ্যে কেউ তার গরু মহিষ রাখবে না এটা সোনা দানাই রাখবে তো আল্লাহ তালা কোরআনে কারিমে চাবির হিসাব দিতেন মানে চাবি তার বহু বচন মাফাতি তার চাবি চাবিগুলো লাতানু কষ্টের সাথে বহন করত বিল রুসবাতি চল্লিশ জনের জামাত তার দাবিগুলো খুব কষ্টের সাথে চল্লিশ জনের জামাত বহন করত শক্তিশালী আপনি এবার প্রশ্ন করতে পারেন ওই চল্লিশ জনকে মনে হাসপাতাল থেকে আনা হয়েছিল হাসপাতালের বেড থেকে এই জন্য পারে না এরা সেই জন্য আল্লাহ ওই ফাঁকটাও রাখে নাই এই ফাঁকটাও রাখে নাই হাসপাতাল তো নিয়ে আসবেন এরা হাতটা শক্ত লাগাইছে আল্লাহ তালা উলিল কুয়া এই চল্লিশ জনের প্রত্যেকটা লোক শক্তিশালী একদম আটটা গাটটা এই সন্দেহ করা যাবে আল্লাহ তা আপনি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলেন তো কোরআন আপনাকে বলবে না যে আপনি কৃতকার্য হয়ে গেছেন সাকসেসফুল আপনাকে সনদ দেওয়া হবে না কোরআন একটাই সনদ দিচ্ছে فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দিলেন জান্নাতের ফেসলা করে দিলেন সে কামিয়াব হয়ে গেল এর বাইরে কোনো কামিয়াবি নেই আর এটা তখন পাওয়া যাবে যে আল্লাহ আপনার আমার সেবায় গোটা দুনিয়াকে কাজে লাগিয়ে দিচ্ছেন আপনার আমার সেবায় গোটা দুনিয়া কাউকে বাদ রাখেন নাই সমস্ত মখলুক ওয়াল্লাদি ওই আল্লাহ তোমার উপকারের জন্য সৃষ্টি করেছেন মা ফিল জমিনের মধ্যে যা কিছু আছে জামিয়ান সব জামিয়ান মানে সব সব তোমার কল্যাণের জন্য সৃষ্টি করেছে সব অনেক কিছু বুঝে আসবে না ওইটাও কল্যাণের জন্য সৃষ্টি করেছে এই জন্য তো চাঁদে যাওয়ার কোন ফজিলাত নেই মঙ্গল গ্রহে যাওয়ার কোন ফজিলাত নেই যেহেতু ওইগুলো আমাদের খাদেম ওইগুলোকে আল্লাহ তালা আমাদের চাকর হিসেবে সৃষ্টি করতেন তাহলে অনেক টাকা ব্যয় করে চাকরের কাছে গেলেন তাহলে কি ফজিলাত হলো কোরআন যাকে আপনার চাকর বলতেছে আপনার খেদমতের জন্য বানাইছে বহু টাকা পয়সা ব্যয় করে আপনি তার কাছে গেলেন স্বাস্থ্য ভালো হবে না হ্যাঁ কোনো লাভ হবে না আর কোরআন বলছে চাকরের কাছে গেছে কোনো লাভ নেই কোন সব নেই না আমাদের যাইতে হবে সাত আসমানের উপরে ওখানে জান্নাত রাখা আছে পুলসেরাতে লাগাই দেওয়া হবে আজরের ময়দানে এক মাথায় জমিনে আর এক মাথা সাত আসমানের উপরে এই পুলসেরাত পার হয়ে ওইখানে যে জান্নাতের এরিয়া আছে ওইখানে যাওয়ার জন্য অন্যদেরকে নেওয়ার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আপনি যাবেন আরো লোকজন দাওয়াত দিয়ে নিয়ে যাবেন আপনি চাঁদে দিয়ে বয়ে রয়েছেন মঙ্গল গ্রহে নেই বয়ে রয়েছে এটা আল্লাহ কাছে চলবে না আচ্ছা, তুই এখানে গেলে কেন তুই কোন হাদিসে পাইলা এখানে যাওয়াটা যেখানে যাইতে বলা হয়েছে সেখানে যাওয়ার ব্যবস্থা করো নাই কেন সেখানে যাইতে হলে আপনার আমার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন কোরআনে যে হুকুম আকাম নাজেল করেছেন শুধু হুকুম আকাম নাজেল করেন নাই এইটা আবার আল্লাহর হাবিবকে দিয়ে দেখাই দিতেন যদি শুধু আয়াত নাজেল করতেন তাহলে কিন্তু আমাদের যান বাঁচানোর একটা রাস্তা হইত শুধু আয়াত নাজেল করতেন কোন রসুল টসুল নেই তাদেরকে দিয়ে নামাজের কোনো নমুনা দেখানো হয় নাই উজুর কোনো নমুনা দেখানো হয় নাই হজের কোন নমুনা দেখানো হয় নাই খালি আয়াত নাজেল করতেন তাই লোকেরা বলতে পারত আল্লাহ আমি তো এই আয়াত পড়ে এই বুঝছিলাম আমি সেভাবে আমল করছি আমার আর কি দোষ আমি একরকম বুঝছি উনি একরকম বুঝছে উনি আর একরকম বুঝছে আইনের মতো আইন আছে না কোটা আইন আছে না এই আইনকে বলা হয় অন্ধ ঘোড়া এই আইনকে কি বলা হয় অন্ধ ঘোড়া এখন এক এখানে দৌড়ায় একজন দৌড়ায় এদিকে অন্ধ তো চোখ বান্ধা আরেকজন দৌড়ায় এদিকে দুটো ব্যাখ্যা ঠিক আর দশটাবের দিলে যারা ধরে যে এটা ঠিক এটা অন্ধ এই ঠিক দৌড়াইছে এটা ঠিক এটা নির্ভর করে দশ সাহেবের উপর ওনার কোনটা মাথা ধরে ওটা রায় দিয়ে দিবে আইন এমন জিনিস কোনো ব্যাখ্যা চলে এ দেখাইবে এক দেশের আইন ও দেখাইবে আর এক দেশের আইন বহু স্বার্থকর রয়ে গেছে যেহেতু এখানে কোনো নমুনা নেই কাজে আইন বইয়ের মতো যদি আল্লাহ নাজেল করতেন তো এক একজন এক ডিজাইনের নামাজ পড়ত এক একজন এক ডিজাইনের রোজা রাখত এক একজন এক ডিজাইনের হজ করত কিন্তু আল্লাহর কিছু বলার থাকতো না সে তো কোনো নমুনা নাই বিচারাই বুঝতে কোরআন পড়ে বেচারা এই বুঝছে তা কি করা কিন্তু আল্লাহ এটা করেন নাই প্রত্যেক জামানায় নবী পাঠাইছেন পাঠায় ওই আইনগুলো কিভাবে আমল করতে হবে এটাকে হাতে কলমে উম্মতের সামনে পেশ করে দিচ্ছেন হাতে কলমে এরকম কোনো ঘটনা নেই শরিয়াতে যে আল্লাহ তালা আসমানতে কিতাব পাঠাইছেন ওর সাথে লোক নেই নবী নেই এমন কোনো ঘটনা নেই এমন ঘটনা আছে নবী আসছেন তাকে কিতাব দেওয়া হয় নেই কোন কিতাব দেওয়া হয় বলা হয়েছে আগের যে কিতাব আছে ওটা প্রচার করেন ওটা আমল করেন ওটা প্রচার করেন নবী আছে কিতাব নেই নতুন কিতাব নেই এটা আছে এইটা আপনি দেখাইতে পারবেন না যে এক সময় কিতাব নাজাল হয়েছিল কিন্তু ওই সময় আর কোন লোক ছিল এই কি ছিল না ওর সাথে কোন নবী বা রসুল ছিল না এটা আল্লাহ করেন চলতে অন্ধ ঘোড়ারে যে যেদিক পার্থ দৌড়ে প্রত্যেকটা জিনিস দেখাই দেওয়া হয় আল্লাহর প্রত্যেকটা বিধানকে আল্লাহ রসুল দেখাই দিচ্ছেন এবং এটা কোরআনও আল্লাহ বলে দিচ্ছেন কোরআনও বলে দিচ্ছেন وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم হে আমার রসুল আমি আপনার উপরে কোরআন নাজেল করেছি আপনি এটার নমুনা দেখাই দিবেন এটা একটা আয়াত কোরআনের আয়াত ওয়াংসালনা ইলাইকা যিকর আমি আপনার উপরে কোরআন নাজেল করছি তাদের উপরে কি হুকুম আকাম নাজেল করা হয়েছে কি আইন কানুন নাজিল করা হয়েছে আপনি তার নমুনা দেখাই দিবেন আপনি নিজে আপনার কাজের দ্বারা ওটার ব্যাখ্যা পেশ করবেন সুতরাং তেইশ বছরে তিনি পুরা কোরআনের ব্যাখ্যা দেখাই দিয়ে গেছেন উজু কেমনে করবা এমনি উজু করবা নামাজ কেমনে পড়বা নামাজ এইভাবে পড়বা তোমার চেহারা কেমন হবে তোমার চেহারা এরকম হবে তোমার চুল কিরকম হবে চুল এরকম হবে তোমার পাজামা লুঙ্গি টাকুন দিতে যাবে না টাকুন উপরে থাকবে উপরে থাকবে তোমার মস্তি ছোট থাকবে না গালের উপরে এসে পড়বে সব জিনিস তুমি যে হালাল রেজে কামাই করবা তার সহজ কি হবে সহজ কি হবে আল্লাহ রসুল চাকরিও করতেন বকরি চড়ানোর ব্যবসাও করতেন সব ধরনের করতেন সব ধরনের করতেন তিনি শ্বশুরও ছিলেন জামাইয়ের কি হক আদায় করবেন মেয়ের জামাই তিনি শ্বশুর ছিলেন আবার তিনি কারোর জামা জামাতা ছিলেন অবকাশ সিদ্দিকের মেয়ের জামাই তাহলে যে কোনো দিক দিয়ে নমুনা খুঁজবেন পিতা হিসেবে আপনার দায়িত্ব কি তিনি পিতাও ছিলেন নানা হিসেবে আপনার দায়িত্ব কি তিনি নানাও ছিলেন স্বামী হিসেবে আপনার দায়িত্ব কি তিনি স্বামীও ছিলেন সেনানায়ক হিসেবে আপনার দায়িত্ব কি তিনি সেনানায়ক ছিলেন বিচারক হিসেবে আপনার দায়িত্ব কি তিনি বিচারক ছিলেন রাষ্ট্রপতি হিসেবে আপনার দায়িত্ব কি রাষ্ট্রপতি হচ্ছে সব নমুনা রেখে গেছে দিন দুনিয়াতে যা লাগে সব রেখে গেছে লেট্রিনে কিভাবে যাবেন তিনি মানুষ ছিলেন ওনাকে লেট্রিন রেখে হইত কিভাবে গেছেন কখনো খালি ভাই যান নাই কখনো খালি মাথায় যান নাই মাথা ঢেকে গেছে দা দিয়ে হোক বাম পাও দিয়ে ঢুকতেন ঢুকার আগে দোয়া পড়তেন টাইম পা দিয়ে বের হয়ে আসতেন বের হওয়ার পরে সম্পূর্ণ বের হওয়ার পরে তিনি আর একটা দোয়া পড়তেন আল্লাহ সকল আদায় করতেন শুধু কষ্টদায়ক জিনিসটা বের হয়ে গেছে এই সাথে নারী বুড়ি বের হয়ে যায়নি তাহলে কি হয়েছে কি হয়েছে তিনি ওখানে গেছেন তিনি অসুস্থ হয়েছেন অসুস্থ হলে কি করবেন তিনি খানা খাইছেন খানা কেমনে খাইবেন হ্যাঁ তাহলে আঙ্গুলের মাথা ধুইবেন চার আঙ্গুলের মাথা তিনি দুই হাতের কবজি সহ ধুইছেন তিনি ঘুমাইছেন কেমনে ঘুমাইছেন ঘুমানোর আগে তিনি মেসওয়াক করতেন মেসওয়াক আজকালকার বললাম মেসওয়াক করলে বুঝবে না ব্রাশ করতে হবে ওরা মেসওয়াক পাইতেছে না কোন জায়গায় হ্যাঁ আমি একবার কি কাজে লাখনো নামছি প্লেনে আর কি তো ওরা তো খুব ট্যাক ট্যাক করায় পকেটে মধ্যে মেসওয়াক পাইছে হুজুর এটা কি উর্দুতে इसमें বলে বাংলায় বললাম আমাদের বলে আমাদের দাঁতনও বুঝবে কিনা যাই হোক মেস্তক উজু করতেন কিছু দোয়া কালাম পড়তেন ব্যাংকাতে শুয়ে পড়তেন যে কয়েক ঘন্টা ঘুমাইছেন নেকির মিটার চলতেছে নেকির মিটার কাজে জেন্দেগির কোন সাইট নেই যে সাইটে তিনি একটা নমুনা রেখে যান নেই এরকম কোন সাইট শুধু জিজ্ঞাসা করার অভাব আমরা জিজ্ঞাসা করি না এটা আমাদের চুল আমরা মনে করি কোন রকম আমল করলে হলো আল্লাহ নামাজ পড়তে কইছে আমরা দেখা দেখে পড়ে নিলাম দশজনে দেখলাম ওঠে নামাজ শিখলাম না কারো কাছে এখন যারা আমল করতেছে এটা দেখা দেখি দেখা দেখি হবে না কারো কাছ থেকে নিয়মতান্ত্রিক শিখতে হবে একটা অ্যাডভোকেট প্র্যাকটিস করতেছে কোর্টে আপনি দুই বছর তারা দেখলেন দেখেন আপনাকে সার্টিফিকেট দেবে গিরি করার দিবে না আগে ল পড়ে আসতে হবে নিয়মতান্ত্রিক হ্যাঁ লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে আসতে আপনি দেখছেন আপনাকে দিবে দেখার দ্বারা কিছু হয় এই আমরা দেখা দেখে শিখি আর জন্য দেখে দেখে শিখি নামাজ পড়ে আর পাশের লোকের চায় এলো কি করছে ইমাম তো একজন তার এর ইমাম হলো পাশের লোক এটা কিন্তু রসুলের আল্লাহ রসুল যে নমুনা রেখে গেছেন ওই নমুনার সাথে কিন্তু মিলতেছে না যেটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য জরুরি এইখানে আমাদের বুনিয়াদি ভুল এই হচ্ছে যে ওইটা আমরা ওলামা কেরাম থেকে জানি না নাজারে দেখা দেখেছি কি এই হাজার লোক হজ করতে গেছে ও আরো যেন দেখা দেখি করবে দেশের থেকে শিখে যায় নাই ইল্লা মাশা আল্লাহ অল্প কিছু শিখে গেছে আমার এখানে গত গত সপ্তাহে হজের ট্রেনিং হয়েছে তারপরে সৎখানি কি সদ্দরেক লোকজন আছে তারা শিখে গেছে আমি ব্ল্যাক বোর্ডে নকশা একে একে প্রত্যেকটা জিনিস একদম নমুনা আকারে দেখাই আমাদের দায়িত্ব হলো তাকে সহিভাবে শিখা নিজে আমল করা অন্যকে বলা একটা কাজ যে করবে ওই সমস্যা পেয়ে যাবে যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে জান্নাত জান্নাত তাকে দান করে দেবে ওটা নির্ভর করতেছে এই একটা জিনিসের উপরে আল্লাহ রসুলের সুন্নত সুন্নত মানে নবুয়াতের তেইশ বছরের তালিম নবুয়াতের তেইশ বছরের তালিম একে এক কথায় সুন্নত বলা হয় এর মধ্যে ইমান আছে এর মধ্যে নামাজ আছে রোজা আছে হজ জাকাত আছে কোরআন সই করা আছে হালাল হারাম আছে মান্দার হক আছে সব আছে জোহরের সাহেব সুন্দর বুঝবেন না তো শুধু সুন্নত শুনলে জোহরের আগে সাহেব এখানে সুন্নত এলো শুনে শুনল তেইশ বছরের তালিম এটা শিখতে হবে আমল করতে হবে অন্যকে বলতে হবে এখন আমরা শিখি না না শিখে দেখা দেখে আমল করি দেখা দেখে আমল করি খালি এটুক না আমাকে আরো তো উঠে দেখেন গত রাত্রে আমার কাছে ফোন আসছে সাতক্ষীরা শ্যামনগর থেকে একটা নতুন মাদ্রাসা হয়েছে তারা শূন্যত্ব রেখে আজান দিতে শূন্যত্ব রেখে আজান মানে শুনু আল্লাহ আকবার এক সমান টান আল্লাহ আকবর আল্লাহ আকবর এই এতটুক টান দুনু আল্লাহ আকবার একই শব্দ একই সমান টান কিন্তু আপনি মহানগরের মসজিদ গুলো জরিপ করেন কোন মসজিদে এইভাবে বলতেছে কিনা তারা বলতেছে আল্লাহ আকবর উল্লাহ পয়লাটা এক আলিম পরেরটা সাত আলিম একই শব্দ কিন্তু দুটা আল্লাহ আকবরের মধ্যে কোনো পার্থক্য নেই পয়লাটা ঠিক মতো টানতেছে এক আলিম অনেক টানও এক আলিম শরিয়াতের ফর্মুলায় দ্বিতীয়টা বাড়াই দিল সাত আলিম কোথায় পাইল একই আল্লাহ আকবর এটা এক আলিম ওটা সাত আলিম কেন এই আজাদ কি রসুলের তরিকায় মিলল একজন আমার সাহেব যখন আসছিলেন বাইতুল মোকাররাম মাহফিল হয়েছিল খতিব উবায়দুল হক সাহ জিন্দা ছিলেন ঠিক আজানের সময় আসছিলেন আসরের নামাজের পরে চত্বরে বয়ান হলো পয়লা কথা এখানে যে আজান হয়েছে এই আজান সুন্নত অনুযায়ী হয়নি আমার সাহেব তো কাউকে জমা খরচ দিতেন কাউকে জমা খরচ দিতেন আপনি প্রেসিডেন্ট নাকি উনি সুন্নত বলতেন সাপ বললেন তো আমি এখানে ঢোকার সময় যে আজান হলো এই আজান সুন্নত অনুযায়ী হয় নাই ওই আজান দিচ্ছে দ্বিতীয়টা বিরাট লম্বা টান হ্যাঁ, দলিল কি কেউ কোনো দলিল দিতে পারবে না কোন দলিল নেই বলে বাইতুল মুকারম হয় কেউ বলে মক্কা শরীফ হয় বাইতুল মুকারমও দলিল না বাইতুল্লাহ দলিল না বাইতুল মুকাদ্দাস দলিল না ভালো করে শোনেন বাইতুল্লাহ দলিল না মদিনার মসজিদ দলিল না বাইতুল মুকাদ্দাস দলিল না তিনি বলে গেছেন অন্তিম মুহূর্তে তারা তোফিকুম নামরাইন لن تضلوا ما تمسكتم হে আমার উম্মত আমি দুটো জিনিস দেখে যাচ্ছি তোমাদের কাছে এই দুই জিনিস ধরে রাখবা তোমরা আর পথ বরস্ত হইবা না দুটা জিনিস কি কিতাবুল্লাহ একটা আল্লাহর ওটা কিতাবুল্লাহ নমুনা কিতাবুল্লাহ বিধানগুলো দেওয়া হয়েছে নমুনা কোথায় আছে হাদিসের মধ্যে আছে অন্তিম মুহূর্তে এই দুটা জিনিস বলে গেলেন বলেন নাই চারটে রেখে গেলাম আল্লাহর কিতাব আমার সুন্নত বাইতুল্লাহ শরীফ মদিনার মসজিদ এটা বলেন কোথাও এই আলোচনা নেই তাহলে এই বাইতুল্লাহ কি হইতেছে যদি কেউ দলিল দেয় এটা সই হবে না বাইতুল্লাহ হওয়াটা দলিল না বাইতুল্লাহ হওয়াটা কোন দলিল না সেখানে কেয়ামতর আগে কি ধরনের ইমাম আসবে আল্লাহ জানে কদ্দুর আল্লাহ আসবে তো যাই হোক আমি বলতেছিলাম আমরা দেখা দেখে আমল করি তো আমরা যত কিতাব পড়তেছি পড়াইতেছি সেখানে লিখতেছে যে আজানের মধ্যে যেখানে মদ যে পরিমাণ আছে ওই পরিমাণ করতে হবে এর থেকে বাড়ানো যাবে ওইখানটা রাত্রে ফোন আসছে মহতম সাহেব ফোন করলেন এলাকার লোকেরা বলতেছে এ কি আজান মাদ্রাসা হওয়ার আগে কি সুন্দর হ্যাঁ সুমধুর কোনটা আজান হতো আর এখন এগুলো মাসের মতো আজান দেয় এগুলো আমরা ব্যাখ্যা জানতে চাই তো ওনাকে আজকে তোমার সময় ব্যাখ্যা দিতে হবে ওই মহতামের আজকে জমায় লোকদেরকে ব্যাখ্যা দিতে হবে সু সুমধুর আদান দেওয়া হয় না কেন এখন উল্টা পাল্টা টান দিতে পারলে আর আওয়াজের মধ্যে উচ্চা নিচা করতে পারলে তরঙ্গ সৃষ্টি করতে পারলে এটা হলো সুমধুর আজান ওই আজান তো আকাশ পর্যন্ত যাবে না রসুলের সুন্নতের খেলাও আমাকে তো ফোন করছিল আমি বিভিন্ন কেতাবে রেফারেন্স লিখেছি যে কেতাব তাদেরকে বলেছেন এই কিতাবে লেখা আছে যে আজানের মধ্যে কোন জায়গায় যেখানে এক আলিফ টান এটাকে দুই আলিফ করা যাবে দুই আলিফ করা যাবে আমি ফোনের মধ্যে লেখাই দিই তো দেখেন বলতেছিলাম যে অন্য দেখা দেখে আমল করে আর এখন বলতেছি এর থেকে মারাত্মক কথা অন্য দেখা দেখে আমল করে এর থেকেও মারাত্মক কথা ওই যে দেখা দেখে আমল করে ওর ব্যতিক্রম যদি কেউ সহি আমল করে তো তার উপর হামলা করে তার উপর হামলা করে দেয় এতে একবার চা ছিল সরকার ঘোষণা করতে ওঠে নাই বহুত লোক সাক্ষী দিছিল না চা দিয়ে তা উঠছে তো ফাউন্ডেশন অফিসে ক্ষমতার এই কথা বলবেন না তাহলে কিন্তু র্যাব পাঠাই ধরে নিয়ে আসবো আপনি তো বলেন কি চাঁদ উঠছে বলবো না আমরা চাঁদ উঠছে কেন খবর দিল অফিসে তো ফাউন্ডেশন আঞ্চলিক অফিসে বলা হয়েছে আমরা কিন্তু র্যাপ পাঠাই দিই চাঁদ কেন উঠছে এই র্যাপ পাঠাই দিই দেখেন ফাউন্ডেশন ইসলাম দেখেন এটা নাকি আমিনের ষড়যন্ত্র না তো বলতেছিলাম দেখা দেখে আমল করে এই পর্যন্ত না একটা লোক সহি আমল করলে তাকে চার্জ করা হয় তাহলে কই পেলেন এটা এটা চিন্তা করছেন না আমারটা দলিল কি আমি তো ওনাকে চার্জ করতেছি আমারটা দলিল কি এটা তো চিন্তা করতে আগে না আমারটা দলিল আগে তালাশ করি আমি বলছি তাদের জিজ্ঞেস করেন তোমরা যে দ্বিতীয় আল্লাহ আকবর আল্লাহ দুটো একসাথে না দ্বিতীয়টা সাতালে টানো তোমাদের দলিল কোন কিতাবে আছে তোমাদের দলিল দাও আমার তার পক্ষে আমি অনেক কিতাব দলিল দিচ্ছি তোমাদের এক কিতাবটা দলিল দাও এক কিতাবটা দলিল দাও তো এই যে দেখা দেখে আমল করার প্রবণতা আর আসল মশলা কি যাচাই করার কোনো দরকার নেই এটা এই পর্যায়ে গেছে যে কেউ সঠিক কাজ করলে তাকে আপত্তি করা উচিত র্যাবের ভয় দেখানো হচ্ছে এমনকি আপনি কাউকে বললেন ভাই আপনার লাস্টারে চিত করে শোয়াই দিলেন সে তো কোনো মাজারে যায় নেই আপনি লাশটাকে ডাইন কাছে শোয়ান এটা সহি হাদিস তো দেখেন সবাই আপনাদের দাবাই পড়বে এই নতুন মশলা করতে নিয়েছেন জীবনে দেখলাম না আপনি সহি মশলা কইলেন লাশকে কবরে ডাইন কাছে শোয়াইতে হবে জিন্দা মানুষ যেভাবে ডাইন কাছে শোয় মোর্দাকে ওইভাবে শোয়াইতে হবে শুধু চেহারা না চেহারার সাথে তার সেনা কেবলার দিক দিতে হবে সেনার মধ্যে তলব আছে তলবের মধ্যে ইমান আছে এটাকেও কেবলার দিক দিতে হবে এই হলো মশলা চারু মাঝাবে একই মশলা আমার লেখা হাতিজের রসুল যে কিতাব এখানে পাওয়া যায় ওকে দেখেন হাদিস দেওয়া আছে মানে হাদিস উল্লেখ করা আছে মানে আপনি এখানে যাই বলে দেখেন লোকেরা পারলে হামলা করবে আপনার উপরে এই সমস্ত নতুন নতুন মশলা কোথ থেকে নিয়ে আসেন অথচ আপনারটাই কিন্তু পুরানা মশলা আপনারটাই কি পুরানা মশলা ওইটাই কিতাবে আছে ওইটাই চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বলে গেছে কিন্তু আমরা সুন্নত না জানার কারণে রসুলের তরিকার আলো করা না থাকার দরুন আপনারটা অরিজিনালটা হয়ে গেছে নতুন আর যারা লোকেরা উল্টা করতেছে ওইটা হয়ে গেছে সহি দেখেন কি দুঃখজনক হয়েছে যে এই রসুলের তরিকার আলোচনা না থাকায় তরিকার উল্টাটা এটা সহি মনে করা উচিত এটা সহি মনে করা উচিত আর যারা অরিজিনাল সুন্দর ওটার আবার অভিযোগ করা যে নতুন নতুন মশলা থেকে আনেন আপনারা বাবা এটা নতুন না এটা পুরান আর আপনি যেটা দেখে আসছেন ওইটা কি ওইটা নতুন ওইটা কোনো কিতাবে নেই ওইটা কোনো কিতাবে নেই নকলটা এত চালু হয়ে গেছে যে আসলটা টিকতে পারতেছে নকলটা এত চালু হয়ে গেছে আমার এক মুসাল্লি বলল এ লোকটা হলুদের ব্যবসা করে তবলিক করে তো সে ভেজাল দিতে চায় না নিজে হলুদ কিনে মেশিনে ভাঙে বেচতেছে আর কেউ তারটা কিনতেছে আরে তোমারটা তো নকল মাল তো কেন তো হলুদের রঙ কি এত গাঢ় হয় নাকি তার তার কেউ কিনতেছে না আর সব দোকানদাররা ওর মধ্যে ডাউল মিশায় হ্যাঁ ডাউল মিশাইলে তখন কিন্তু ডাউলের দাম কম ছিল এখন তো ডাউলের দাম আমি আমি তো আরো কয়েক বছর আগের কথা বলছি তখন হলুদের দাম ছিল হয়তো ষাট সত্তর টাকা ডাউলের দাম ছিল তিরিশ টাকা তা মিশাই দিলে তাহলে তিরিশ টাকাটা সত্তর টাকা দামে বিক্রি হয়ে গেল কালারটা একটু হালকা হয়ে গেল ওইটা দেখতে দেখতে দেখতে দেখতে এত মুখস্থ হয়েছে ওইটাই অরিজিনাল হলুদ আর এই মেয়েটা অরিজিনাল নিয়ে গেছে এটা নকল হলুদ অনেক কি কালার মেশাইছে আল্লাহ জানে হলুদেরকে এত কালার হয় নাকি এখন সে আমার কাছে আছে ফতোয়া আনিতে দুদিন আমার ব্যবসা চলতেছে না কি করা যায় আমরা চালাইতে গেলে আমারও কি করতে হবে এটা আউল মিশাইতে হবে আপনি ফতোয়া দেন তো মিশাবো এটা তো কেউ কিনতেছে না তারা বলছে আপনি নাকি আলাদা কালার মিশাইছি ঠিক আছে যদি নাই চলে আপনার ব্যবসা না খেয়ে মারবেন নাকি আপনিও ডাউল মিশান কিন্তু আপনি অরিজিনাল দাবি করবেন না তো ভাই যা আছে দেখে নাও এ আমার এই আছে এতদিন তো করছেন অরিজিনাল হলুদ কেউ কিনুক আর না কিনুক আপনি দাবি করছেন অরিজিনাল এখন অরিজিনাল বলতে পারবেন দশ দোকানে যা আছে আমারও তাই আছে দেখেন আমরা পছন্দ নিলেন মিথ্যা দাবি করতে পারবেন আমি একটা উদাহরণ দিলাম বাস্তব উদাহরণ এই ফটো আমার কাছে আসছে যে অরিজিনাল মাল বাজারে বেচতে পারে নাই নকলটা দেখতে দেখতে ওটা আসল হয়ে গেছে আসলটা কি হয়ে গেছে আসলটা কি হয়েছে নকল হয়ে গেছে ঠিক এই অবস্থা শূন্যতে সুন্নত না জানার কারণে যে গুলো সমাজে চালু হয়েছে ওইগুলোকে লোকেরা শরিয়াত মনে করছে এটা হলো শরিয়াত এটা হলো সরিয়াত আর যদি কেউ সুন্নত পেশ করতেছে তার বলছে হামলা করতেছে এই গত ঈদে কুরবার রমজানের ঈদে এক ইমামের ঘরে হামলা করার মতো এই ইমাম কি করছে ঈদের নামাজে পরে মোনাজাত করছে কিতাবে তাই লেখা আছে ঈদের নামাজে পরে মোনাজাত খুববার পরে কোনো মোনাজাত নেই এই লেখা আছে কিন্তু লোকেরা কি দেখে আসছে মুসাল্লিরা কি দেখে আসছে সব জায়গায় দেখে আসছে ঈদের নামাজের পরে কোনো মোনাজাত দেয় নাই হুজুররা ওনারা খুদ্া দিয়ে মোনাজাত এটা দেখে আসছে এই উল্টাটা দেখতে দেখতে দেখতে দেখতে ওটাকে সুন্নত মনে করছে এখন একজন ইমাম যখন সহি করছে একজন ইমাম যখন সহি করছে ওটা হামলা করার মতো যে আপনি এই দুটোর কথা করতে নিয়ে আসলেন আমরা জীবনেও তো দেখি নাই নামাজের পরে কাউকে মোনাজাত দিতে আপনি দিলেন অথচ এটা ঠিক আর তারা যা দেখে আছে ওটা গলত আজকে আমার মাদ্রাসা ইমাম সম্মেলন ছিল তো প্রত্যেক মাসে একবার হয় ইমাম সম্মেলন ওখানে মসজিদ কমিটির দায়িত্বশীলরা থাকে এখানেও অনেক দেখি এখানে নামাজ পড়তেছেন এদের অনেককে আমি ওইখানে দেখছি ওরাও যায় এখান থেকে অনেক থানার থেকে আছে সেখানে এই হজের ব্যাপারে তারপরে ঈদের নামাজের ব্যাপারে কুরবানির ব্যাপারে মানুষ কি কি ভুল করতেছে আমি এর একটা সিরিজ বয়ান করছি যে এই ভুলগুলোর থেকে আমরা বাঁচতে পারলে আমাদের আমলটা সুন্নত অনুযায়ী হয়ে গেল কবুল হয়ে গেছে হজে কি কি ভুল করতেছে বলছে এটা হালি সাহেবদেরকে বলে দিবেন অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হজে যাইতেছে তাদেরকে বলে দিবেন ঈদের নামাজের ব্যাপারে কি ভুল করতেছে একদম কোলাকলের হিড়িক করে দেয় অথচ কোনো কোলাকুলি নেই ঈদের শূন্য কোলাকুলি নেই কিন্তু সবাই কি দেখে আসছে এটা দেখে আসছে এটা দেখে এসছে উল্টাটা তো এটার কোনো সুন্নত না এটা কোনো সাক্ষাতের সুন্নত কারোর সাথে ছয় মাস এক বছর পর দেখা হলো তো কোলাগুলি করেন কোলাগুলির তরিকা কি পেটও লাগাবেন না বুকও লাগাবেন না এই জায়গাটাও লাগাবেন দুজন ডাইম ডাইম গরদান ডাইম গলা লাগাবে একবার এখন করতেছে বুক লাগায় তিনবার যেটা লাগাইতে বলা হয় ওই জায়গায় লাগাইতেছে না পুক লাগাইছে আর ঘুড়িওয়ালারা ঘুড়িওয়ালারা ঘুড়ি লাগাইছে এই জায়গায় লাগাইতেছে না এবং এটাকে এই যে সুন্নত মনে করছে এটা সাক্ষাতের সুন্নত কারোর সাথে ছয় মাস এক বছর পরে দেখা হলে এটা করতে হয় সচরাচর দেখা হলে সালাম মুস্তাফা সে মুস্তাফাটাও গলত করতেছে ভুল খ্রিস্টানদের হ্যান্ডশেক আমরা যে মুস্তাফা করি তা কোনো মুস্তাফা না এটা হ্যান্ডশেক এটা ধরি না মুস্তাফার মধ্যে কোনো ধরা নেই তাহলে হাত থাকবে এরকম আমার দুই হাতের মাঝখানে আপনার এক হাত আপনার দুই হাতের মাঝখানে আমার এক হাত এটা থাকবে ধরা নেই কিন্তু ধরি আমরা এটা হলো হ্যান্ডশেক খ্রিস্টানদের এটা কোনো সব নেই এখানে রসলের তরিকা নেই কোন তরিকা নেই এখানে সবও নেই মুস্তাফা করলে যে সব গুনা গুনায় ঠগিরা ধরে যায় একটাও ধরবে না রসুলের তরিকা নেই তো শর্ট টাইমে তাদের সাথে সাক্ষাৎ হইতেছে তাদের সাথে সালাম মুস্তাফা অনেক দিন পরে যাদের সাথে সাক্ষাৎ হইতেছে তাদের সাথে সালাম মুস্তাফার পরে এই গরদান লাগাইতে হবে একবার শূন্য টাকা কাজে ঈদের ময়দানে কারোর সাথে যদি অনেকদিন পর দেখা হয় তার সাথে আপনি করতে পারেন ঈদের শূন্যতে হিসেবে না সাক্ষাতের শূন্যতে হিসেবে কিন্তু সমস্যা এখানে তো ওই লোকটার সাথে আপনার ঈদের নামাজের আগে দেখা হয়েছিল তখন কিন্তু আমি গলা লাগান নাই ঈদের নামাজ পড়ে শুরু করতেন তাহলে এখন কি বোঝা হবে যে আপনি এটা সাক্ষাতের সুন্নত হিসেবে করতেছেন না আপনি ঈদের সুন্নত হিসেবে করতেছেন আগে তো দেখা হলো তোর শুধু সালাম আর মুসাফা করলেন আর ঈদের নামাজ পড়ে আপনি কোলাকুলি করতেছেন তাহলে আপনি এটাকে সাক্ষাতের সুন্নত হিসেবে করতেছেন না ঈদের সুন্নত করতেছেন তাহলে আপনি শরিয়াতকে পাল্টাই দিতেন আল্লাহর শরিয়াতকে রসুলের তরিকা করে পাল্টাই দিচ্ছেন আপনার কি পাল্টানোর অধিকার আছে শরিয়াত তো রসুল্লাহ পাল্টাইতে পারে না রসুল্লাহ দেখাইতে পারে রসুল্লাহ নমুনা দেখাইতে পারে পাল্টানোর অধিকার রসুল্লাহর নেই আপনি পাল্টাই দিতেন পাল্টাই দিতেন কত বড় গোনা হবে কত বড় গোনা হবে দেখেন এই না শিখার কারণে প্রত্যেকটা জায়গায় এই অবস্থা মসজিদে ঢোকার তিনটা দোয়া যেখানে যাই একটা দোয়া লিখে রেখেছে একটা দোয়া লিখে রেখেছে বললে ভাই লিখলে তিনটা লিখেন আপনি একটাও লিখেন না আপনি একটা লিখে দুটা দিচ্ছেন কেন পাবলিক মনে করতে একটাই দোয়া আল্লাহ তাহলে আবু আবার রহমাতি অথচ হাদিসে একই হাদিসে ওর আগে আছে বিসমিল্লাহি কি আছে বিসমিল্লাহি সালাম আলা রসুল্লাহ বিসমিল্লা আছে দুরুদ আছে এরপর এই দোয়াটা আছে একই হাদিসে কিন্তু কিন্তু লোকদের কি ঢুকছে মাথার মধ্যে একটা লিখতেছে আগের দুটা লিখতেছে না বেরোনোর সময় তিনটা এই ঠিক ওই বিসমিল্লা আর দুরু তারপরে আল্লাহ ইন্নি পাবলিক ওইখানে একটা লিখে দেয় লিখলে তিনটা লিখবেন আমরা একটাও লিখবেন না একটা লিখে বিভ্রান্তি কেন করা হয়েছে আমি শুধু কয়েকটা নমুনা পেশ করলাম প্রত্যেকটা জায়গায় আমাদের সমাজটা হলে এই যে এটা আমরা সুন্নতের আলোচনা করি না কোন আলেমের থেকে শিখি না দেখা দেখে আমল করি এবং কেউ ছয় বস্তা বললে তাকে আক্রমণ করি সাতক্ষীরায় আক্রমণ করতে চাই হুজুর উপরে সে এখন লাচার হয়ে আমার কাছে ফোন করছে তো দলিল দেন আমি দলিল পাঠাইছি জিজ্ঞাসা করি না উল্টা আক্রমণ আর যা দু একজন জিজ্ঞাসা করে দুই একজন পাওয়া যাবে সৎকারা এরা জিজ্ঞাসা করে কিন্তু কার কাছে কার কাছে হ্যাঁ দেখলে একটা দাঁড়িয়েলা আছে মানুষ পাগড়ি পুগড়ি আছে এর কাছে জিজ্ঞেস করা যায় পাগড়ি আছে দাঁড়ি আছে সাদা দাঁড়ি আছে এটা জিজ্ঞেস করো হইল আপনাকে জানবেন না এই লোকটা দেখি ডিগ্রি কি দেখা গেল উনি একজন হাজির তাহলে যা মশলা বলবে কেমনে উনি মশলা কিভাবে বলবে টাইটেল পাস দাওরা পাস মৌলানা বলতে পারে না মশলা হাজ ডিভিশন মৌলানা পাস করার পরে আরো দুই বছর পরে ইসলামে আইন শিখতে হয় ইসলামিক ল শিখতে হয় হাজ ডিভিশনে মৌলানা পাস করতে হবে আরো দুই বছর পড়তে হবে তা মুক্তি হবে আর আপনাদের মুক্তি দেখেন মুক্তি শহীদুল ইসলাম অমুক মুক্তি এটা কিন্তু কেউ মুক্তি না এ হলো ইহুদিরা এদেরকে মুক্তি লকব দিছে আমাদের মতো মুক্তিকে বদনাম করার জন্য আজকাল যত মুক্তি ধরা পড়তেছে বিভিন্ন দুর্ঘটনায় খোঁজ নিয়ে দেখেন এটা কেউ মুক্তি না এরা কেউ কোনো জায়গাতে মৌলানা পাস করে দুই বছর পড়ে নাই এদেরকে দুশ্মনরা মুক্তি টাইটেল দিচ্ছে দিয়ে এদেরকে বিভিন্ন অপতৎপরতা লাগাই দিচ্ছে তোরা এগুলো কর তোরা ধরা পড় তোদের টাকা পয়সা যা লাগে দিব আর তাদের উদ্দেশ্য হলো তাহলে অরিজিনাল মুক্তি যারা এরা সব দোষী হয়ে যাবে পত্র পত্রিকা আসে দেখো অমুক মুক্তি ধরা পড়ছে কারণ হ্যাঁ, পাবলিক বলে তাহলে আমাদের হুজুর তাহলে এটা করে উনিও তো মুক্তি এই মুক্তি তো ধরা পড়ছে আমাদের মুক্তি এটা করে এই করে করে আসলে যারা মুক্তি আসলে যারা আল্লাহওয়ালা তাদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য এটা একটা ষড়যন্ত্র ইহুদিদের এই শায়েক রহমান বোয়া ফাটাইলো শায়েক রহমান কোন আলেন কোন মাদ্রাসা পড়ছে কোন মাদ্রাসা পড়ছে দেখেন যে শায়েক রহমান এই মাদ্রাসা পড়ছে সে বিরাট শায়েক মনে হচ্ছে শাইকুল হাদিস সে এই বোমা ফাটাইলো ইহুদিদের ইঙ্গিতে উদ্দেশ্য ছিল ইহুদিদের সব মাদ্রাসার প্রিন্সিপাল গুলো ধরে নিয়ে যাবে আর মাদ্রাসা গুলো বন্ধ হয়ে যাবে আল্লাহ যেহেতু রাখে কোন উৎকো চাচ্ছে আল্লাহ যেহেতু দায়িত্ব নিচ্ছেন আমি কেমন পর্যন্ত কোরআনকে ইবাদত করব কোরআনকে কেউ মেটাইতে পারবে না এই জন্য ইহুদেরা শাহেক রহমানকে দিয়ে বাংলা ভাইকে দিয়ে ষড়যন্ত্র করছিল যে ওটা ওলামায়ক রামের কান্দে দেওয়া হবে যে মাদ্রাসা বন্ধ করা হবে তাদের এই ষড়যন্ত্র আল্লাহ বাস্তবায়ন করতে দেয় নাই ওই জামানায় সব ডিস্ট্রিক্টের ডিসিরা বিবৃতি দিচ্ছিল পত্রিকার পয়লা পাতা আসছিল না মাদ্রাসার হুজুররা কোনো সময় এসব কাজে জড়িত হয় নাই তারা সবসময় শান্তির পক্ষে কোন হুজুর আমরা এই ডিসিদেরকে বলি নাই আল্লাহ ডিসিদেরকে বলেন আল্লাহ এই ডিসি গুলোকে যে বলেন সমস্ত পত্রিকার প্রথম পাতায় হেডলাইনার পুরো ষড়যন্ত্রকে আল্লাহ বাঞ্চাল করে দিচ্ছে এই কয়েকদিন পর পরে তারা কিছু লোকরা এরকম মৌলানা নাম দেয় হ্যাঁ খান বাহাদুর নাম দেয় মুফতি নাম দেয় দিয়ে তাদেরকে বিভিন্ন জঙ্গি তৎপরতা লাগাই দেয় যে আসল সত্যিকার অর্থে যারা মুক্তি আল্লাহ আলা এদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য এই তৎপরতা চালানো হয় যে মুসলমানরা ইহুদিদের এই ষড়যন্ত্র না বুঝে তাহলে মুসলমানদের ভয়াবহ খেসারত দিতে হবে দিন ইমান সব নষ্ট হয়ে যাবে আপনাকে আসল নকল পার্থক্য করতে হবে যে কে নামধারী কে লেবাসধারী মুক্তি আর কে পড়াশোনা করে মুক্তি হয়েছে কে পড়াশোনা করে মুক্তি হয়েছে আর কে শুধু টাইটেল লাগাই দিচ্ছে কিন্তু এদেশে কেউ তো চ্যালেঞ্জ করে না যে আপনি মুক্তি তো কে আপনাকে সনদ দিচ্ছে কোন মাদ্রাসায় পড়ছেন কোনো ইতো নেই এটা মানব মানব মানব জমিন পত্রিকা একবার লিখছিল যে এদেশে তো দেখার কেউ নেই যার মনে চায় এতে মার্কাজুল ইসলাম একটা সংগঠন আছে লাশ লয়ে দেয় হে যে পরিচালক হ্যাঁ হেও লেখে মুক্তি সে একটা ক্লাস পাস করে নাই কোন ক্লাস পাস করে নাই ফেল করে করে গেছে ওই পর্যন্ত প্রিন্সিপালের খেদমত করে সে অন লিখতে মুক্তি সে মুক্তি ফতোয়ার কিতাব এক লাইন পড়তে পারবে না আর এদেরকে দিয়ে ইহুদিরা এসব কাজগুলো নিচ্ছে সতর্ক থাকতে হবে তো বলতেছিলাম যে আমরা জিজ্ঞাসা করি না আর করলো এমন লোকরে করি যার ফতোয়া দেওয়ার কি নেই অধিকার নেই হাদিসা করতে ফতোয়া দিবে যেন মৌলানা ফতোয়া দিতে পারে না হাদিসাবে গেলেন কেন এই জন্য আপনাকে তালাশ করতে হবে যে বড় বড় মাথাগুলো যাদেরকে ফতোয়া দেওয়ার দায়িত্ব দিয়ে বসাইছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে বড় বড় মাদ্রাসা যেখানে হাজার হাজার ছাত্র পড়ে এইখানের কর্তৃপক্ষ ওইখানে বড় বড় আলেমরা যাকে ফতোয়া দেওয়ার জন্য নিয়োগ দিচ্ছে তো মনে করে এটা মুক্তি মানে এতগুলো হুজুর মিলে এর ফতোয়ার কাজে লাগাইতো না এই মুক্তি না হইতো এরা লাগাইতো না এইভাবে মুক্তি খুঁজতে হবে খুঁজে তার কাছ জিজ্ঞেস করতে হবে পুরা জীবনের খতিয়ান টানতে হবে যে চোদ্দ বছরে বালেক হয়েছি এই চোদ্দ বছরে কি কি বান্দার হক নষ্ট করছি ডাক্তার ছিলাম কারে কারে ভুয়া সার্টিফিকেট দিচ্ছি মেডিকেল সরকারি কর্মকর্তা ছিলাম কারে কারে কারে কারে নাজায়জ ভাবে বদলি করছি ট্রান্সফার করছি হ্যাঁ জমিদার ছিলাম হ্যাঁ কার কার জমি তাকে বেদখল করে দিছি প্রত্যেকে নিজের জমি জীবনের খতিয়ান বের করতে হবে খতিয়ান বের করে কোন মুক্তির কাছ থেকে হল নিতে হবে কপালে দাগ ফেলাই দিলেন আর বান্দার হক আদায় করা হলো না তারপর সব নেকি হাসরের ময়দানে বান্দাকে দিয়ে দিতে হবে হাদিস আসছে তুমি আজকেই বান্দার হক পরিশোধ করে দাও ওই দিন আসার আগে তোমার কাছে কোনো পয়সা করে থাকবে না তাহলে আপনি নীরবে বসেন নিরিবিলি বসি আমরা বসে চোদ্দ বছরটা নিয়ে আজকে সত্তর বছর বয়স কোথায় কারে কি কি ক্ষতি করছি কার কাছে কত টাকা ঘুষ নিছি কি কি বেআইনি কাজ করছি এগুলো থেকে মুক্তি পাওয়ার শরিয়াতে কি ব্যবস্থা শরিয়াতে সবচেয়ে মারাত্মক ভুল হলো একটা মানুষ বেইমান হয়ে যাওয়া সবচেয়ে বড় ভুল কি বেইমান হয়ে যাওয়া এইটা যখন আল্লাহ তারা সংশোধন রাখছে কি কলেমা পড়ো পুরো আবার মুসলমান হয়ে যাও সবচেয়ে বড় ভুলের সংশোধন যখন আছে তা আপনি যে কোনো ভুল বলবেন ওটা হচ্ছে ছোট তো ওটা সংশোধন থাকবে না কেন আল্লাহর এখানে পাকড়াও হওয়ার আগে নিজে নিজের হিসাব নেই যে কোথায় কোথায় বান্দার হক নষ্ট করছি ওইগুলো তাদেরকে দিতে হবে নয় মাপ চাই নিতে হবে হাসরের ময়দানে সমস্ত নেকি তারা না নিয়ে যায় তো আল্লাহ তালা আমাদেরকে এইভাবে মুক্তিদের কাছে যোগাযোগ করে সুন্নত শিখার এবং জীবনে বান্দার হক নষ্ট করে থাকলে এই হকগুলো আদায় করার তৌফিক দান করেন ওয়াহির আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমী